بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে أرأيت الذي يكذب بالدين তুমি কি দেখিয়াছ তাহাকে যে দিনকে অস্বীকার করে فذلك الذي يدع اليتيم সে তো সেই যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয় ولا يحض على طعام المسكين এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না فويل للمصلين সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের الذين هم عن صلاتهم ساهون যাহারা তাহাদের সালাত সম্বন্ধে উদাসীন الذين هم يراءون যারা লোক দেখানোর জন্য উহা করে ويمنعون الماعون এবং গৃহস্থলের প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে